তোমরা শকর আদায় করো لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين উহাদের গোস্ত আল্লাহর নিকট পৌঁছে না রক্তও নয় কিন্তু তোমাদের তাকোয়া তাহার নিকট অবশ্যই পৌঁছে তিনি ওইগুলিকে তোমাদের জন্য এমনভাবে নিয়ন্ত্রিত করিয়াছেন যেন তাহার দেওয়া হেদায়ত অনুযায়ী তোমরা তাহার শ্রেষ্ঠত্ব ঘোষণা করিতে পারো আর হে নবী নেককার লোকদিগকে সুসংবাদ দাও আনিল্লাযীনা আমানু الله لا يحب كل خوان كفور নিশ্চয়ই আল্লাহ দুশ্মনদের প্রতিরোধ করেন সেই লোকদের তরফ হইতে যাহারা ইমান আনিয়াছে নিঃসন্দেহে আল্লাহ কোন বিশ্বাসঘাতক নিয়ামত অস্বীকারীকে পছন্দ করেন না أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير তাহাদিগকে অনুমতি দেওয়া হইল যাহাদের বিরুদ্ধে যুদ্ধ করা হইতেছে কেননা তাহারা নির্যাতিত আল্লাহ নিশ্চিতই তাহাদের সাহায্য করিতে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 তাড়াহুড়া করিতেছে আল্লাহ কখনো তাহার ওয়াদার খেলাপ করিবেন না কিন্তু তোমার রবের নিকটের একটি দিন তোমাদের গণনার হাজার বৎসরের সমান হইয়া থাকে وكأي من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير কত জনপদই তো ছিল জালিম দুরাচারী আমি তাহাদিগকে প্রথমে অবকাশ দিয়াছি তারপর পাকড়াও করিয়াছি আর সকলকে তো আমারই নিকট ফিরিয়া আসিতে হইবে قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين হে মুহাম্মদ বলিয়া দাও হে লোকেরা আমি তো তোমাদের জন্য কেবলমাত্র একজন সুস্পষ্ট সতর্ককারী الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم অতঃপর যাহারা ইমান আনিবে ও নেক আমল করিবে তাহাদের জন্য রহিয়াছে মার্জনা ও সম্মানজনক রুজি والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم আর যেসব লোক আমাদের আয়াতসমূহকে ব্যর্থ করিতে চেষ্টা করিবে তাহারা দোজখের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 في جنات النعيم এই দিন বাদশাহী হইবে আল্লাহ এবং তিনি তাহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন যাহারা ইমানদার ও নেক আমলকারী হইবে তাহারা নিয়ামত পরিপূর্ণ জান্নাতে যাইবে والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين আর যাহারা কুফরি করিতে থাকিবে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা ভাবিয়া অমান্যকারী হইবে তাহারা অপমান করা আজাব ভোগ করিবে والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين আর যেসব লোক আল্লাহর পথে হিজরত করিয়াছে তারপর নিহত হইয়াছে বা মরিয়া গিয়াছে আল্লাহ তাহাদিগকে উৎকৃষ্ট রিজিক দান করিবেন নিঃসন্দেহে আল্লাহ উৎকৃষ্টতম রিজিকদাতা তিনি তাহাদিগকে এমন স্থানে পৌঁছাইবেন যেখানে তাহারা সন্তুষ্ট হইয়া যাইবে সত্যই আল্লাহ তালা সর্বজ্ঞ ও অতীব ধৈর্যশীল ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور ইহা তো হইল তাহাদের অবস্থা আর যে কেহ প্রতিশোধ লইবে তেমনি যেমন তাহার সহিত করা হইয়াছে উপরন্তু তাহার উপর বাড়াবাড়িও করা হইয়াছে সেক্ষেত্রে আল্লাহ তাহাকে অবশ্যই সাহায্য করিবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মার্জনাকারী ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير ইহা এই জন্য যে আল্লাহ রাত হইতে দিন এবং দিন হইতে রাত্র বাহির করেন আর তিনি সব শোনেন এবং সব দেখেন ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير ইহা এই জন্য যে আল্লাহ প্রকৃত সত্য আর সেই সব কিছুই বাতিল যাহাদিগকে তাহারা আল্লাহকে বাদ দিয়া ডাকে আল্লাহ পরাক্রান্ত ও মহান ألم تر أن الله أنزل من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 অনুবর্তী বানাইয়াছেন ইহা তাহার হুকুমে নদী সমুদ্রে চলাচল করে এবং তিনি আসমানকে এমনভাবে ধারণ করিয়া আছেন যে তাহার অনুমতি ব্যতীত উহা জমিনের উপর আপতিত হইতে পারে না আসল কথা এই যে আল্লাহ লোকদের ব্যাপারে বড়ই দয়াশীল ও অনুগ্রহশীল وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور তিনি তোমাদিগকে জীবন দান করেন তিনি তোমাদিগকে মৃত্যু দেন আবার তিনি তোমাদিগকে পুনরায় জীবিত করিবেন সত্য কথা এই যে মানুষ বড়ই সত্য অমান্যকারী لكل أمة جعلنا منسكا هم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم প্রত্যেক উম্মতের জন্য আমরা একটি ইবাদত পদ্ধতি নির্দিষ্ট করিয়া দিয়াছি যাহা তাহারা অনুসরণ করিয়া চলে অতএব হে মুহাম্মদ তাহারা যেন এই ব্যাপারে তোমার সহিত ঝগড়ায় লিপ্ত না হয় তুমি তোমার রবের দিকে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 জন্য বাছাই করিয়া লইয়াছেন আর দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা চাপাইয়া দেন নাই তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও আল্লাহ পূর্বেও তোমাদের নাম মুসলিম রাখিয়াছিলেন আর এই কুরআনেও তোমাদের এই নাম যেন রাসুল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা সাক্ষী হও সমস্ত লোকের জন্য অতএব নামাজ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ করো তিনি তোমাদের মাওলা অভিভাবক তিনি বড়ই উত্তম মাওলা বড়ই উত্তম সাহায্যকারী